বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন শরীফ তার হেদায়েত তার বাণী তার বিধানাবলী মানুষের সামনে সহজবুদ্ধভাবে উপস্থাপন করার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করেছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে উপমার আশ্রয় নেওয়া দৃষ্টান্ত দিয়ে প্রবাদ দিয়ে বুঝিয়ে দেওয়া আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য বিশিষ্ট ব্যক্তিদেরকে আহ্বান করেছি আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আমার পাশে আছেন বিশিষ্ট আলেমী দিন শায়েক শহীদুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমী দিন শায়েক ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করব যে বিষয়ে সেটা হলো যে সমাজে কপট ব্যক্তি কারা মুনাফেক কারা মুনাফেকের পরিচয় কী এবং এদের পরিণতিটা কি এ নিয়ে পবিত্র কোরআন শরীফ কয়েক জায়গায় এই দৃষ্টান্তের মাধ্যমে বিষয়গুলি উপস্থাপন করেছে তা আমরা একটা দৃষ্টান্ত একটা উপমা একটা মাসাল আমরা আপনাদের সামনে পেশ করব তারই আলোকে এই বিষয়টাকে কিভাবে সহজ করে আমাদের সামনে এনে দিয়েছে সেই বিষয়ে আমরা অবগত হব ইনশাল্লাহ পবিত্র কোরআনে সুরাই বাকারায় এই মুনাফেকদের বিষয়ে যে আল্লাহ বলছেন আউজুবিল্লাহ ইমিনা শৈতান রাজিম মাসালহম কামাসালিল্লাদিস্তাউকাদা নারা ফালাম্মা আজাত মা হাউলাহু জাহাবাল্লাহবি নুরহিম অতারাকহম ফিজুলুমাতিল্লা ইউবসিরুন তো এই আয়াতকে কেন্দ্র করে মুনাফেকদের পরিচয় এবং তাদের পরিণতি বিষয়ে আমরা কথা শুনব আমরা প্রথমেই শেখ ইউসুফ আব্দুল মজিদের দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব যে এই উপমা বা এই প্রবাদকে কেন্দ্র করে বা ভিত্তি করে আমরা মুনাফিকদের বিষয়ে কিছু জানতে চাই আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা বাকারা শুরুতে যারা মোমিনিন তাদের পরিচয় করিয়ে দিয়েছেন তারপরে যারা কাফির তাদের বিবরণ আল্লাপাক তুলে ধরেছেন তারপরেই আসছে মুনাফিকিনদের বিষয়টি তো এখানে আল্লাপাক কোরআনুল করিম একটি সুরা নাজেল করেছেন সুরার নাম হচ্ছে সুরাতুল মুনাফিকিন যেখানে আল্লাহ তালা মুনাফিকিনদের বিভিন্ন চরিত্র আমাদের সামনে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন আর এখানে ১৩টি আয়াত যেখানে সবচেয়ে দীর্ঘতম আলোচনা মুনাফিকদের ব্যাপারে আল্লাপাক করেছে যদিও মুনাফিক শব্দটা আল্লাপাক এখানে আনেন নাই কিন্তু তার চরিত্রগুলো বর্ণনা করা হয়েছে চরিত্রগুলোর ভিতরে আছে যে তারা মুখে বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করেছি অন্তরে তা বিশ্বাস করে না যে অন্তরে কুফরি সেটাকে লুকিয়ে রেখে অমিনান্নাস ইয়াকুল আমান্না বিল্লাহ অবিল ইয়াউমিল আখিরি অমা হুম্বি যে মুখ দিয়ে তারা বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি আখেরাতে বিশ্বাস করি কিন্তু হৃদয়ের গভীরে সেই বিশ্বাস এখনো পৌঁছেনি হৃদয়ের গভীরে কুফুরিকে লালন করতেছে জি জি জি কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার জন্য মুসলমানদের সামনে নিজেকে সে আত্মপ্রকাশ ঘটাচ্ছে যে আমি তোমাদের মতোই একজন মুসলমান এবং তাদেরকে যখন বলা হয় যে তোমরা প্রকৃত অর্থেই তোমরা সার্থকভাবে মুসলমান হও তখন তারা বলে যে আমরা তো তোমাদের সঙ্গেই আছি কিন্তু যখন নাকি তাদের যায় নেতৃস্থানীয় তাদের কাছে যায় তখন সে বলে যে আমরা তো তোমাদের সঙ্গে আছি তাদের সঙ্গে আমরা বিদ্রুপ করি এবং এদের বিবরণটা আল্লাহ পাক সুরাব আকারা শুরুতে তেরোটি আয়তে আমাদেরকে সামনে তুলে ধরেছেন এই জন্য যে মুনাফিকদের চরিত্রকে আমাদের সামনে চিহ্নিত করা আর এরা মুসলমানদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদ আপনাকে একটা মূল্যবান তথ্য দেওয়ার জন্য যে মোমেনদের পরিচয় সংক্ষেপে হয়ে গেল কাফিরদের পরিচয় সংক্ষেপে হয়ে গেল কিন্তু মুনাফিক যারা হবে তাদের সংক্ষেপে পরিচয় না দিয়ে তাদের বিস্তারিত ভাবে বিস্তারিত পরিচয় দেওয়ার পরে আবার আল্লাহ পাক দৃষ্টান্ত দিও জি তো তাদের অবস্থাটা বুঝিয়ে আপনার কাছে আবার ফিরে আসছি তো এর আগে আমরা শেখ মাদানিকে অনুরোধ করব যে যেই মশালটা যেই প্রবাদটা আমরা এখানে শ্রোতাদের উদ্দেশ্যে পাঠ করেছি তো এটার উপর ভিত্তি করে যে মুনাফিকদের বিষয়টা কিভাবে এখানে উল্লেখ করা হয়েছে এই ব্যাপারে কিছু কথা বলবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল করিমে মোনাফিকদের আলোচনা বিভিন্ন সোরায় তুলে ধরেছেন সবচেয়ে যে জায়গায় বেশিভাবে তাদের বদ স্বভাবগুলিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন ফাঁস করে দিয়েছেন যেটা আমরা শেখ আব্দুল মজিদ সাহেবের কাছ থেকে শুনলাম সোরা বাকারায় প্রথমেই মমিনদের আলোচনা করে তারপর একটি দুটি আয়াতে কাফেরদের কথা আলোচনা করেই তারপর আল্লাহ রবুল্লাহ আলমিন মোনাফিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাদের আলোচনার মধ্যে এটাও আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিয়েছেন ওয়াঈদ আলাকুল্লাদিনা আমানু কলু আমান্না ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তারাও একটা ইমানের রূপ দেখায় ভাব দেখায় যে আমরা ইমান আনলাম ওইদা খালাউ ইলা শায়াতিনিহিম আবার যখন তাদের শয়তান বন্ধুদের কাছে অর্থাৎ মুনাফিক পরিবেশে তারা চলে যায় তখন তারা বলে যে না আসলেই তাদের কাছে তো আমরা ইমান এর কথা বলিনি শুধু তাদের ইমানের রঙে একটা রং দেখালাম আমরা জি ধোকার দেওয়ার এই চিত্রটাকে আল্লাহ রাবুল আলমিন একটা দৃষ্টান্ত দিয়ে তুলে ধরেছেন এদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হয়তো গভীর অন্ধকার রাত্রিতে একটু আগুন জ্বালালো আগুন জ্বালালেই একটা যেন আলো সে কিছুটা দেখতে পেল আবার যখন এই আগুন নিভে যায় সে সেই যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই পড়ে থাকে তো এই মুনাফেকরা মমিনদের সংস্পর্শে যখন আসে তখন যেন একটু তারা ইমানের আলো পায় আবার যখন মমিনদের থেকে দূরে সরে যায় তারা সেটা চাই তাদের মানে কপটাতমূলকভাবে হোক মৌখিকভাবে যেই হোক একটা ইমানের আলো এর কাছে তারা আসে আবার যখন তারা তাদের পরিবেশে ফিরে যায় এমন গভীর অন্ধকারে তারা চলে যায় সে অন্ধকার বলতে এটা কুফরি অন্ধকার আল্লাহ রবাহ আলমিন বলছেন লাইব সিরুন যেখানে তারা আসলে কোনো মানে দেখতে পায় না বলতে এখানে তাদের চোখের দৃষ্টি নয় বরং যেটা অন্য জায়গায় আল্লাহ রাবুল আলমিন বলছেন বরং তাদের হৃদয়ের যে চোখ সেই হৃদয়ের চোখ তাদের অন্ধ হয়ে গেছে চোখ দিয়ে বাহ্যিক চোখ দিয়ে দেখছে তো এই আচ্ছা। ধরনের এরপরেও আয়তা আল্লাহ রবুল্লা আলমিন সেখানে দৃষ্টান্ত দিয়েছেন দিয়ে সেই মুনাফিকদের তাদের যে আসল অবস্থাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটা আমাদের কাছে ফাঁস করে দিয়েছেন বা বিশ্ববাসীর কাছে সুতরাং এই স্বভাবে যারা চলবে বা যাদের এই স্বভাবটা হবে এরা না মমিন না কাফের কাফের বরং তার চেয়ে বড় ষড়যন্ত্রকারী যাদের ভাব দেখাবে তারা ইমান হিসাবে আর ভিতরে তাদের হলো কুফরি তো শেখ মাদানী আপনাকে ধন্যবাদ এই উপমা বা প্রবাদের আলোকে আপনি তাদের এই যে একটা স্বাভাবিক চিত্র এটা বোঝানোর জন্য কোরআন আমাদেরকে বিষয়টা তুলে সহজ করে তুলে ধরেছে তো আমরা ডক্টর আহমদুল্লাহর কাছে যাব যে ওয়াতারা কাহম ফিজুলুমাতিল্লা ইউবসিরুন যে মুনাফিকদের শেষ পরিণতিটা আসলে কি এর উপরে ইঙ্গিত করার জন্য এই শব্দটাকে যদি আমরা বলি তাহলে আমরা কিভাবে বুঝাইতে পারবো বিষয়টা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ এই যে মোনাফিকদের প্রসঙ্গটি যেখানে উপমার মাধ্যমে বোঝানো হয়েছে এখানে কিন্তু তার আগে বিশ্বাসীদের তথা মোত্তাকিদের তাদের বিশ্বাস কর্ম তার ফলাফল একটা তাদের জন্য সুসংবাদ ঘোষিত হয়েছে কি উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম বা উলাইকা হুমুল মুফলিহন যারা বিশ্বাসী যারা মোত্তাকি এরা সফলতার ভিতরে আছে এবং এরা সফল কাম হবে তাদের পরে আল্লাহ তালার হেদায়ত আছে আবার যারা কাফের একেবারে আল্লাহকে বিশ্বাস করে না তাদের অন্তর সিলমারা আছে আনজার তাহম আমলাম তুনজির হোম লাই মেনুন তাদের পরিণতিটাও এখানে বলে দেওয়া হয়েছে কি খাতাম আল্লাহ আলা কুলুবিম ওয়ালা সামিহিম ওয়ালা আবু সোয়ারিহিম রেশাওয়া তাদের চোখ কান অন্তর সময় একেবারে সিলগালা করা হয়ে গেছে এখানে কাফেররাও কিন্তু নিশ্চিত ওরা আর ইসলামের কাছে আসতেছে না বিশ্বাসের সঙ্গে তারা প্রতারণা করতেছে না হ্যাঁ তাদের কথাও এখানে শেষ তারা আলাদা আলাদাভাবে আছে মোমেনরা সফল সফলভাবে আছে কিন্তু এই কাফের এবং মোমেনের মাঝখানে একটি দল যারা নিজেরাও জানে না তারা কোথায় আছে আচ্ছা।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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. to be with them. M U S L I M. I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমি যে বিষয়টা বলতেছিলাম যে আলো প্রজ্বলিত করার একটা উদ্দেশ্য থাকে থাকে এবং সে আলোতে পথ চলবে এটাই থাকে আলো প্রজ্বলিত করার একটা উদ্দেশ্য আমরা অন্ধকার রাত্রে যখন আমাদের হাতে আলো বা লাইট নেই তখন উদ্দেশ্য থাকে যে আমরা অন্ধকার অতিক্রম করে একটা গন্তব্যে পৌঁছব কিন্তু মোনাফিক চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সামান্য আলো হয়তো প্রজ্বলিত করে পরক্ষণেই তাদের সেই আলো তাদের আচরণের কারণে নিভে যায় এখানে এই উদাহরণের দ্বারা যে ভয়ঙ্কর একটি অবস্থার কথা বলা হয়েছে আমরা দেখব যে অন্ধকার রাতে আলো ছাড়াও কিন্তু একটু কষ্ট করে চলা যায় কিন্তু যদি আলো জ্বালিয়ে আলো নিবিয়ে ফেলা হয় বা সেই আলো কেউ কেড়ে নিয়ে যায় তখন তার সামনে সেই অন্ধকারটা আরো ভয়ঙ্কর অন্ধকার অর্থাৎ তাদের সন্দেহযুক্ত জীবনের ক্ষেত্রে আরো সন্দেহ বৃদ্ধি পায় কাফের মুশ্রেক তবু তার জন্য একটা হেদায়তের সম্ভাবনা থাকে কখনো হয়তো আল্লাহ সুবাহ তাকে হেদায়ত দিতে পারে কিন্তু মুনাফিকের আত্মার যে পরিচয় আমরা পাই সেখানে দেখা যায় যে তার অবস্থাটি এমন যে সেখানে আর কখনোই তাকে আলো পথ দেখাতে সক্ষম হয় না এটা চিকিৎসা বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটাকে সাইকাটিক বলা হয় মনোচিকিৎসা এই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের ভিতরে তিন শ্রেণীর মানুষের অবস্থান পাওয়া যায় এক শ্রেণী হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী কোনো একটি বিষয়ের উপরে তারা একটা দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখে এদেরকে মানসিক স্যাটিসফ্যাকশন যেটাকে বলা হয় সেখানে তারা একটা আত্মতৃপ্তি লাভ করে তারা অন্তত পক্ষে প্রবঞ্চনা যেটাকে বলে এটা থেকে তারা বেঁচে থাকে আবার আরেক শ্রেণীর মানুষ আছে যাদের কোথাও শান্তি পাওয়া যায় না এরা কিন্তু পরিবারে ফ্যামিলিতে দেশে রাষ্ট্রে এমনকি সে নিজের জন্য একটা ডিস্টার্বিং এলিমেন্টস এই যে প্রতারক এই যে এই কপট ব্যক্তি এই যে মুনাফিক ব্যক্তি এরা নিজের জন্য একটা সমস্যা আল্লাহ সুবাহ এই জন্য এখানে কিন্তু স্পষ্ট করে বলেছেন যে মাসালুহুম কামাসালিল নাহারা ফলশ্রুতিতে সে অন্ধকারে পড়তেছে আবার বিপর্যয় সৃষ্টি করতেছে কিন্তু নিজে মনে করতেছে যে আমি মীমাংসাকারী আমি আপুষকারী আমি বেশি চালাক তারা আল্লাহ রসুল সম্পর্কে সুরাই মুনাফিগণে বলছেন যে তোমরা এই রাসুলের কাছে থেকো না দেখবা যে রাসুলের কাছে সবাই চলে যাবে ওখানে ওদের দুই বোনা অর্থাৎ ওরা সব জায়গায় দুই নম্বর যেটাকে আমরা দেখে থাকি যে সমাজে এক শ্রেণীর ভয়ঙ্কর মানুষ আছে যাদেরকে নিয়ে চলা খুব বিপজ্জনক এই যে ভয়ঙ্কর শ্রেণীর মানুষটি এরাই হলো মুনাফিক শ্রেণী যারা হয়তো মুখে বলবে এক কথা মনের ভিতরে থাকবে এক কথা এটাকে বলা যেতে পারে যে মানব জাতির সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি এদেরকে এদের পরিবারের লোকজন বিশ্বাস করে না এদেরকে এদের দলের লোক বিশ্বাস করে না এদেরকে বিপক্ষ দলের লোক তো বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না এই জন্য আল্লাহ সুবাহ বলছেন যে এরা মনে করে চালাক মনে আল্লাহকে ধোকা দিচ্ছি মোমেনদেরকে ধোকা দিচ্ছি কিন্তু আসলে ধোকা খাচ্ছে নিজেই অর্থাৎ নিজেই তারা কি অন্ধকারের ভিতরে নিপতিত হচ্ছে এই মাসালের দ্বারা আল্লাহ সুবাহ এই মানব জাতি সবচেয়ে নিকৃষ্ট যে সম্প্রদায়টি যাদেরকে আল্লাহ সুবাহান জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে নার যেখানে তাদেরকে নিক্ষেপ করবেন তাদের চরিত্রটা এই যে একটা উদাহরণ একটা মাসাল আমি বলবো যে একটা আশ্চর্য সাদৃশ্যপূর্ণ এমন একটা চমৎকার মাসাল যে অল্প কথায় তাদের মূল চরিত্র এবং পরিণতি শুধু চরিত্র না পরিণতিটাও দেখায় দেওয়া হয়েছে যে তারা আলো পাবে না তারা হেদায়ত পাবে না তারা শুধু অন্ধকার থেকে অন্ধকারের ভিতরেই পর্যায়ক্রমে তারা নিপতিত হবে এটাই হচ্ছে মুনাফিক চরিত্রের যেটা মানব জাতির জন্য একটা কলঙ্কময় অধ্যায় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় যেভাবে ডক্টর আহমদুল্লাহ এবং শায়েক প্রথমে আমাদেরকে হাইলাইট করেছেন যে ওদের অনেকগুলো চরিত্র থাকতে পারে এই চরিত্রগুলো সবগুলোই নেগেটিভ সবগুলোই সমাজের জন্য মানব জাতির জন্য ধ্বংসকারী এবং ক্ষতিকর তো মহানবিশ্বর ইসলাম বা ইসলাম এমন কোনো স্কোপকে আমাদের দেয় যে খুব সংক্ষেপে তাদের চরিত্রগুলো উপস্থাপন করা যায় হাদিসের মাধ্যমে বা অন্য কোনোভাবে যে এই তিনটা বা পাঁচটা জিনিস যদি তাহলে বুঝতে পারবা যে এ কিন্তু সেই ব্যক্তি যেটা হাদিসের রসুল করিম সাল্লাম এর এরশাদ করেন যে আলামতুল মুনাফিকি সালাসুল আরবা যে চারটি বা তিনটি বিবরণ আছে চারটি যেরকম ইজা হাদ্দাসা কাজাবা যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে সত্যকে ধরে রাখা সত্যের উপরে জীবন প্রতিষ্ঠা করা এই ব্যাপারে সে সম্পূর্ণ উদাসী সে কথা বললে পরে তার কথাকে বাস্তবায়িত করবার কোনো চিন্তা তার ভিতরে নেই আখলাফা আর যখন সে কোনো অঙ্গীকার করে তো অঙ্গীকার পূর্ণ করবার কোনো চেতনা তার ভিতরে নেই অঙ্গীকার করে দিল যে আমি এই করব এই দিব সেই দিব তো কিন্তু দেখা গেল যে পরিণতিতে সে আখলাফা ওয়াদা হোক যে তার ওয়াদা সে ভঙ্গ করেছে আর তুমি না খানা যখন তার উপর কোনো কিছু দায়িত্ব দেওয়া হয় এবং তাকে আমানত তার কাছে রাখা হয় বা তার উপর কিন্তু আমানতের দায়িত্ব দেওয়া হয় তখন সে আমানত ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করে তো সে বিশ্বাসঘাতকতা এই তিনটা মৌলিক জিনিস যদি আমরা পাই এবং আর একটা আছে কোনো কোনো বর্ণনা যা খাস যখন সে কারোর সঙ্গে তর্ক বিতর্ক বা কোনো রকমের বাঘ বিতণ্ডায় লিপ্ত হয় তখন সে অশ্লীল অশ্রব্য বাক্য উচ্চারণ করে গালি দিতে থাকে শেখ মাদানির দৃষ্টি আকর্ষণ করব আমাদের সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে ইজা ওয়াদা আখলাফা এই বিষয়টা কিভাবে ঘটতে পারে এই ব্যাপারে একটু দৃষ্টান্ত দিয়ে এখানে আসলে বিষয়টি মনে করব গুরুত্বপূর্ণ যেহেতু আল্লাহ রাসুল সাল্লামের সময় এই শ্রেণী ছিল জি বরং আল্লাহ রসুল সাল্লামের সময় মুনাফেক যারা প্রকৃত তাদের চিনার আরেকটি পথ ছিল আল্লাহ রাবুল আলমিন ওয়াহির মাধ্যমে তাকে জানিয়ে দিতেন যে এই ব্যক্তিগুলি অরিজিনাল মুনাফেক যাদের অন্তর থেকে কারণ অন্তরের খবর তো আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ছাড়া তো এখানে একটু আমাদের ক্লিয়ার হলে বোধে ভালো হয় এই যে আসলে আমাদের মাঝেও অনেক সময় যেমন বলা হয় যে অভাবে স্বভাব নষ্ট একজন দরিদ্র মানুষ নেফাকি বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করেছেন এক হলো নেফাক ফিল এতেকাদ আর এক হলো নেফাক ফিল আমাল আমাল আচ্ছা, আচ্ছা নেফাক ফিল এতেকাদ অর্থাৎ যার অন্তরের বিশ্বাস সহ সে অন্তর থেকে সে মুনাফিকি করতে চায় এটাই হলো তার চিন্তা আর নেফাক ফিল আমাল মানে যার মাঝে হয়তো অন্তরে এই বিষয়গুলি নেই কিন্তু বাহ্যিকভাবে এই আলামতগুলি পাওয়া যাচ্ছে কোনো কারণেই হয়ে যাচ্ছে পরিপ্রেক্ষিতে কোনো এই জন্য আমরা বলবো যে যার মাঝে হয়তো যে ব্যক্তিটা আসলেই তার অন্তরে মিথ্যা কথা বলারও কোনো চিন্তা নেই তার অন্তরে আপনার সেই ওয়াদা খেলাফ করারও কখনো চিন্তা নেই তার অন্তরে খেয়ানত করারও কোনো কখনো আন্তরিক ভাবে সে চিন্তা নেই বরং আপন চেষ্টা করে সে কিন্তু অভাবে তার স্বভাব নষ্ট হয়ে যায় বিপদে পরে সে বাধ্য হয়ে এগুলি করে আমরা এই জন্য হয়তো বলতে পারি যে যার মাঝে এই বিষয়গুলি পাওয়া যায় বাহ্যিক ভাবে সে তাকে বলবো যে সে হান্ড্রেড মানে আগে আমরা যেন আর একটু চিন্তা করি নেই আমরা একটু চিন্তা আমি এখানে একটা শব্দ যুক্ত আপনার কাছে যাচ্ছি এই যে স্বভাবগত যে মিথ্যাচার কথায় কথায় মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করা স্বভাবগত এটা তার নেচারে পরিণত হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি গুলিস্তানে সে বলতেছে আমি চলে আসছি সেই মগবাজারে এই যে স্বভাবগত যেটা তার মজ্জাগত মজ্জাগত হয়ে গেছে এটা মুনাফিক এমনি চলে আসে কিন্তু কেউ যদি একটা আছে যে অবস্থা শিকার যেমন একজন দরিদ্র মানুষ যেটা বললেন তারপরে যেটা ওয়াদাটা রক্ষা করতে পারে নাই এটার জন্য সে কিন্তু অনুতপ্ত হয় সরি বলে যে ভাই আমি টাইম মতো বুঝাই যাবে যে ওটা স্বভাবের না এটাই শেখ মাদানিকে অনেক ধন্যবাদ যে এই বিষয়টা যে একজন ওয়াদা করলো তার খেলাপ পাইলাম সে ওয়াদা পূরণ করতে পারলো না এর মানে আমরা চট করেই তাকে মুনাফেক যেন না বলি এটা একটা মুনাফিকের আলামত বটে আমরা একটু বিবেচনা করে এই ধরনের ঘটনায় কিন্তু কাউকে মুনাফেক বলা হয় বলা হয় না তো আমরা হ্যাঁ। ডক্টর আহমদুল্লাহ দৃষ্টি আকর্ষণ করব যে শাহেখ যে তিন নম্বরের বিষয়টা বলেছেন যে ও তুমি না খা না এই বিষয়টা আমাদের এই সামাজিক প্রাসপেক্টিভে প্রেক্ষিতে এর ইজা বুসিদুল আমরুল লাগাইরে আহলিহা এই যে এই দুইটার সঙ্গে একটা সম্পর্ক আছে এইটা মিলে আপনি বলেন জি আমাদের মনে হয় এখানে আরেকটা বিষয় এসে যায় জি জাতীয়ভাবে যে আমরা একটা ব্যাধি এর সময় অনুভব করছি অনুভব করছি সেটা হলো দুর্নীতি এই বিশ্বস্ততার অভাব এই দুর্নীতিটা আপনি একটু আমাদের এই দুইটা বিষয়কে যদি একসাথে করা হয় যে নেতৃত্ব চলে যাবে অযোগ্য লোকের হাতে অর্থাৎ রাষ্ট্রের সম্পদ চলে যাবে অযোগ্য লোকের হাতে এবং এই অযোগ্য লোক রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে সে যথেচ্ছাচার এগুলোকে ধ্বংস করতে থাকবে এটাই এখানে আমানতের সবচেয়ে বড় খেয়ানত যেখানে রাষ্ট্রের দায়িত্বশীলদের উপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা রাষ্ট্রের সম্পদ রক্ষা করবে এটা তাদের আমানত জি জি রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা দেয়া সেখানে যদি ক্ষেত্র বিশেষ দেখা যায় যে ব্যাপকভাবে যারা এর পাহারাদার ওই যে আমাদের দেশে একটা কথা বলে যে ওই যে বেড়ায় বেড়ায় খেত খায় খেত খায় খেত আচ্ছা। পাহারা দেওয়ার জন্য যে বেড়া এই বেড়া যদি ক্ষেতের ক্ষতি সাধন করে তখন আর সেই ক্ষেত রক্ষা করার উপায় থাকে না তো মুনাফিক চরিত্রের কপট চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আমানতকে আমানত মনে না করা আমাদের মনে হয় তাহলে আমানতকে সে নিজে ইচ্ছা মতো স্বাধীন মতো সেটাকে ব্যয় করা এটা একটা ভয়ঙ্কর অবস্থা আমানতের সাথে তাহলে মনে আমরা এটাও একটু যোগ করতে পারি বলেন যে আমানত শুধু অর্থনৈতিক বিষয়ে নয় বরং যে যেই কাজের জন্য দায়িত্বশীল সে আচ্ছা, দায়িত্ব আচ্ছা। যদি পালন না করে হ্যাঁ। দায়িত্বে খেয়ানতি করা হয় সেটাও একটা আমানতের খেয়ানত অতএব আমানত এক হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে তার দিন মানার এটা একটা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমানত দিয়েছে আচ্ছা এটা যদি খেয়ানত করি সেটা আল্লাহ খেয়ানতি এরপর আমরা সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক বা ইত্যাদি ক্ষেত্রে যখন যে দায়িত্বে থাকব সেই দায়িত্ব পালন করাটা হলো তার ঘরে একটা আমানত অর্পণ করা হয়েছে যেটা সকলেই তোমরা দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে এগুলি আসলে সব কিন্তু যদি অন্তর থেকে মানুষ এগুলি খেয়ানতি করে থাকে তাহলে মোনাফেক মানুষের একটি কথাকে হেফাজত করা এটাও যেমন আমানত নিজের কথাকে রক্ষা করাও যেরকম আমানত দায়িত্বকে যথাযথভাবে পালন করা আমানত এখন যে ব্যক্তির ভিতরে দেখা যাবে যে কোনো কিছুই রক্ষা হচ্ছে না সে কারোর সঙ্গে কথা দিয়ে কথা রাখে না তার কাছে কেউ যদি একটা কথা আমানত রাখে গোপন রাখে তা সে প্রকাশ করে দেয় সুযোগ গ্রহণ করে এমনকি আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মাঝেও যে আলাপ হ্যাঁ। আলোচনা হয় সেগুলোও একজন আরেকজনের কাছে আমানত এই চরিত্রটি যদি কোনো ব্যক্তির ভিতরে এমন গড়ে ওঠে যে প্রতিটি পদে পদে শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে না যে সব ক্ষেত্রে এমন কি সে সালাতের ব্যাপারে যে আমানত মুনাফিকদের সালাতের কথা তো বলা হয়েছে যে তারা নামাজে দাঁড়ায় কিভাবে মানুষকে কুসালা কুসালা অলসতা করে নামাজে দাঁড়ায় এটাও আমানতের আহমদুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আপনাদেরকে এই ধারাবাহিক অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের স্টুডিওতে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন কাল রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসেম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়